All power and might belong to Allah, the Most High, the Great. We made peace a symbol of ours. In the name of peace, we gather here now. Oh Lord, please make these days of ours on this earth filled with. আপনাকে আল্লাহ সুবাহতাল্লার নির্দেশগুলো মেনে চলতে হবে যদি সালাতের উপকারিতাগুলো পেতে চান যেমন ধরুন আপনার একজন ভৃত্য আছে সে খুবই সময়নিষ্ঠ সে প্রত্যেক দিন ঠিক সময় কাজে আসে তারপর সে অফিসে এসে শুধু আপনার প্রশংসা করে কিন্তু তাকে যদি কোনো কাজ করতে বলেন অথবা যদি তাকে এক গ্লাস পানীয় আনতে বলেন সে শুধু আপনার প্রশংসাই করে কিন্তু পানির গ্লাস টাওয়ার আনে না আপনি বেল বাজালেন আর আপনার ভৃত্য একেবারে দৌড়ে চলে আসলো বলুন প্রভু আপনি তাকে বললেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চিঠি এটা আমার ক্লায়েন্টের কাছে পৌঁছে দাও খুবই জরুরি ভৃত্যটা অফিসে বসে থাকলো আর বলে যেতে লাগলো আমি আমার প্রভুর অনুগত আমার প্রভু মহান আপনি কি করবেন তাকে কি প্রমোশন দেবেন তাকে কি বোনাস দেবেন তাকে অফিস থেকে বের করে দেবেন একইভাবে এটা আমাদের কর্তব্য যে আল্লাহ সুবান তালার ভৃত্য হিসেবে আমরা মানুষরা আমরা আল্লাহ সুবান তালার নির্দেশগুলো মেনে চলব শুধুমাত্র আল্লাহর প্রশংসা করা সেটা যথেষ্ট নয় যেমন ধরুন অসুস্থ লোক একজন ডাক্তারের কাছে গেল আর ডাক্তার তাকে একটা প্রেসক্রিপশন লিখে দিল ডাক্তার সেখানে লিখলো যে আপনি প্রত্যেক দিন তিনবার করে এই ঔষধগুলো খাবেন সেই রোগী প্রেসক্রিপশনটা নিয়ে গেল আর প্রত্যেক দিন অত্যন্ত নিষ্ঠার সাথে সে প্রত্যেক দিন তিনবার প্রেসক্রিপশনটা পড়ে নিল কিন্তু প্রেসক্রিপশনের নির্দেশগুলোকে কাজে পরিণত করলো না সে ওষুধগুলো খেলো না আপনার কি ধারণা সে সুস্থ হয়ে উঠবে তাহলে আপনি যদি সালার উপকারগুলো পেতে চান আপনি সালার সময় যে কথাগুলো বলেছেন সেগুলো মেনে চলবেন এই কারণেই কিছু মানুষ সালা আদায় করে কিন্তু সালার উপকারিতাগুলো সে পায় না আর আল্লাহ সুবাহ তালা এইসব লোকদের বর্ণনা দিয়েছেন পবিত্র কোরআনে সুরা মাউনের চার থেকে সাত নম্বর আয়াতে সেখানে বলা হয়েছে মুসাল্লিন আন সাহুন মাউন যে দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের যারা তাদের সালাত সম্পর্কে উদাসীন যারা লোক দেখানোর জন্য সেটা করে কিন্তু গৃহস্থালীর কোনো ছোটখাটো কাজও সাহায্য করে না পবিত্রকরণ এইসব লোকদের সম্পর্কে বলছে তারা লোক দেখানোর জন্য সালা আদায় করে দুর্ভোগ তাদের তারা অভিশপ্ত পবিত্রকরণে স্যার একশো বিয়াল্লিশ নম্বর আয়াতে উল্লেখ আছে যে মুনাফিকরা যখন তারা সালাতের জন্য দাঁড়ায় তখন তারা শৈথিল্যের সাথে দাঁড়ায় তারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে এবং আল্লাহকে তারা অল্পই স্মরণ করে আল্লাহ বলছেন কিছু লোক ধোকাবাজি করে তারা লোক দেখানোর জন্য সালা আদায় করে কিন্তু শৈথিল্যের সাথে সালা আদায় করে আর তারা আল্লাহকে অল্পই স্মরণ করে মুসলিমদের জন্য এটা আবশ্যিক যে প্রত্যেক দিন পাঁচবার সালা আদায় করবে অন্য কোনো সুযোগ নেই এমনকি যখন ভ্রমণ করবে তখন সালা আদায় করবে কিন্তু আল্লাহ সুবাহতালা কিছু কিছু ব্যাপারে ছাড় দিয়েছেন আর সুরা নিসাই আল্লাহ বলেছেন একশো এক নম্বর আয়তায় উল্লেখ করা হয়েছে তোমরা যখন দেশে বিদেশে সফর করবে তখন সালাদ সংক্ষিপ্ত করলে তোমাদের কোনো দোষ নেই তোমরা যখন সফর করবে তখন তোমাদের সালাদ সংক্ষিপ্ত করতে পারবে জোহর আসর আর এশার চার রাকাতের বদলে দুই রাকাত আদায় করতে পারবে জোহর আর আসরের সালা একসাথে আদায় করতে পারবে মাগরিব আর এশার সালাও একসাথে আদায় করতে পারবে এই সুবিধাটুকু দেয়া হয়েছে সালা না আদায় করার পক্ষে কোনো অজুহাত নেই এমনকি যখন যুদ্ধক্ষেত্রে থাকবেন তখনও সালা আদায় করবেন আল্লাহ সোহান তালা আমাদের বলেছেন কিভাবে যুদ্ধক্ষেত্রে সালা আদায় করতে হবে পবিত্রকরণে স্যার একশো দুই নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে হে রাসুল তুমি যখন যুদ্ধক্ষেত্রে সালা আদায় করবে তোমাদের মধ্যে একটা দল যেন তোমার সাথে সালাতে দাঁড়ায় এবং সশস্ত্র থাকে আর তাদের সালা শেষ হলে তারা যেন পিছনে অবস্থান করে এবং অপর দলকে সালা আদায়ের সুযোগ দেয় তবে সালা আদায়ের সময় তোমার অস্ত্রটা হাতে নিয়ে সালা আদায় করতে পারো পবিত্র করণে সুরা বাকার দুইশো উনচল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যদি তোমরা বিপদের আশঙ্কা করো আক্রমণের আশঙ্কা তবে পথচারী অথবা আরোহী অবস্থায় সালা আদায় করবে আর যখন নিরাপদ বোধ করবে তখন আল্লাহ সাবানতালাকে স্মরণ করবে যেভাবে তিনি তোমাদের শিক্ষা দিয়েছেন পবিত্রকরণ বলছে যে সালাদায় করা আবশ্যিক হোক আপনি যুদ্ধক্ষেত্রে আছেন বা বিপদে আছেন পবিত্র করণে সুরানিসার একশো তিন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে সালাত আদায় করো দাঁড়িয়ে অথবা বসে অথবা শুয়ে তবে যখন তোমরা নিরাপদে থাকবে যথাযথভাবে সালাদ কায়েম করবে যখন যুদ্ধক্ষেত্রে আছেন যখন বিপদের আশঙ্কা করছেন আক্রমণের আশঙ্কা করছেন আপনি তখন সালা আদায় করতে পারেন দাঁড়িয়ে অথবা বসে অথবা শুয়ে এমনকি অসুস্থ থাকলে পবিত্রকরণে সুরা ইমরানের একশো একানব্বই নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে যে বিশ্বাসীরা সালা আদায় করে দাঁড়িয়ে বসে অথবা একপাশে শুয়ে সহি বুখারিতে উল্লেখ করা হয়েছে সহি বুখারির অনুবাদটা নয়টা খণ্ড আছে এটা প্রথম খণ্ড আর সহি বুখারিতে উল্লেখ আছে দ্বিতীয় খণ্ডে বুক অব তাকসিরে উনিশ নম্বর অধ্যায়ের দুইশো আঠারো নম্বর হাদিসে যে একজন লোক নবীজির কাছে গিয়ে বলল সে হেমোরয়েডে ভুগছে পাইলসে সে কিভাবে সালা আদায় করবে নবীজি বললেন দাঁড়িয়ে সালা আদায় করো যদি দাঁড়িয়ে না পারো তাহলে বসে আদায় করো যদি তাও না পারো তাহলে তুমি শুয়ে সালা আদায় করবে এমনকি যদি অসুস্থ থাকেন এই অজুহাতেও আপনি সালা বাদ দিতে পারবেন না যদি দাঁড়াতে না পারেন তাহলে বসে সালা আদায় করেন যদি বসতে না পারেন তাহলে শুয়ে সালা আদায় করবেন আপনি সালা আদায় করতে পারেন ইশারার মাধ্যমে আকার ইঙ্গিতের মাধ্যমে কিন্তু সালা আদায় করা এটা আবশ্যিক সালা বাদ দেওয়ার জন্য কোনো অজুহাত দেখানো চলবে না পবিত্র ক্রণেশ্বরা মাইদার পঞ্চান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমাদের সত্যিকারের বন্ধু তারা হলেন আল্লাহ রাসুল এবং মুমিনগণ যারা সালাদ কায়েম করে যারা নিয়মিত জাকাত দেয় এবং যারা বিনম্র হয়ে থাকে আবু দাউদে উল্লেখ করা হয়েছেন এটা হলো আবু দাউদ আবু দাউদে আপনারা পাবেন তিনটি খণ্ড আর আবু দাউদে উল্লেখ করা হয়েছে এক নম্বর খণ্ড বুক অব সালা তিনশো নম্বর অধ্যায়ের আটশো তেষট্টি নম্বর হাদিসে নবীজি বলেছেন যে রোজ কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে সবার আগে যে প্রশ্নটা আল্লাহ সুবাহতাল্লাহ করবেন সে প্রথম প্রশ্নটা হলো সালা আল্লাহ সুবান সবার প্রথমে আপনাকে যে বিষয়ে প্রশ্ন করবেন সেই প্রশ্নটা হবে সালা নিয়ে আর প্রিয়নবীজি বলেছেন এটার উল্লেখ আছে সহি মুসলিমে এটা হলো সহি মুসলিম অনেকের কাছে হয়তো অনুবাদটা আছে এটা আপনারা আইআরএফে পাবেন এটা হলো সহি মুসলিম আর সহি মুসলিমে উল্লেখ করা হয়েছে এক নম্বর খণ্ডে সহি মুসলিমের মোট চারটি খণ্ড আছে এটা হলো প্রথম খণ্ড প্রথম খণ্ডে উল্লেখ আছে আছে বুক অফ ফেইতে ছত্রিশ নম্বর অধ্যায়ের একশো ছেচল্লিশ নম্বর হাদিসে যে একজন মানুষ যে মানুষ বিশ্বাসী তার সাথে একজন মুসলিক বা বহুশ্বরবাদী ও কাফির বা অবিশ্বাসীর পার্থক্যটা হলো এরা সালাকে অবহেলা করে আবুদাউদে উল্লেখ করা আছে তিন নম্বর খণ্ডে কিতাব অব সুন্না অধ্যায় নম্বর এক হাজার ছয়শো একানব্বই হাদিস নম্বর চার হাজার ছয়শো একষট্টিতে বলা হয়েছে যে একজন ভৃত্য এবং একজন কাফির বা অবিশ্বাসীর মধ্যে পার্থক্য হলো পরের জন সালা আদায় থেকে বিরত থাকে তার মানে যদি কেউ সালাকে অবহেলা করে বা সালা থেকে বিরত থাকে এই হাদিসের কথা অনুযায়ী সেই লোক একজন কাফিরের সমান আর পবিত্র করণেশ্বরা মুদাসিরে একচল্লিশ থেকে তেতাল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে অপরাধীদের জিজ্ঞাসা করো কেন তারা জাহান নামে নিক্ষিপ্ত হয়েছে আর তারা বলবে আমরা তাদের অন্তর্ভুক্ত ছিলাম না যারা সালা আদায় করত। আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না পবিত্র পবিত্রকরণে একটা সুন্দর দোয়া আছে সুরা ইব্রাহিমের চল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে যে হে আমার প্রতিপালক আমাকে তেমন করুন যে নিয়মিত সালাদ আদায় করে আর আমার বংশধরদের আপনি তেমনটা করুন হে আমার প্রতিপালক আমার প্রার্থনা কবুল করে নিন পবিত্রকরণে আরেকটা দোয়া সুরা বাকারা দুশো এক নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এটা খুবই বিখ্যাত একটা দোয়া সেটা রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা তাও ওয়া ফিলাকিরাতে হাসানা তাও ওয়া কিনা আজাবান্নার যে হে আমার প্রতিপালক আমাদের দুনিয়াতে কল্যাণ দাও আখিরাতে কল্যাণ দাও এবং আমাদের জাহান্নামের আগুনের শাস্তি থেকে রক্ষা করো আমার লেকচার শেষ করার আগে পবিত্র একটি আয়াতের উদ্ধৃতি দিচ্ছি সুরা আল আনামের একশো বাষট্টি ও একশো তেষট্টি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বলা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 সাক্ষী দেখে আমাদের বিরল অনুষ্ঠান জালসায় ওলামা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় জাজাকুমুল্লা হায় এখন শুরু হচ্ছে উন্মুক্ত প্রশ্ন উত্তর পর্ব আমাদের প্রশ্নোত্তর পর্বটাকে এই অল্প সময়ের মধ্যে সফল করে তোলার জন্য যখন আপনারা বিভিন্ন রকম প্রশ্ন করবেন তখন আমরা কিছু নিয়ম মেনে চলব আপনাদের প্রশ্নগুলো হবে আজকের বিষয় সালা ন্যায়পরায়ণতার প্রোগ্রামিং এর উপর বিষয়ের বাইরের কোনো প্রশ্ন করলে সেটার উত্তর দেওয়া হবে না দয়া করে আপনাদের প্রশ্ন সংক্ষিপ্ত এবং যথাযথ করবেন একবারে আপনারা প্রশ্ন করতে পারবেন মাত্র একটা দ্বিতীয় প্রশ্ন করতে চাইলে আপনাকে আবার লাইনের পেছনে গিয়ে দাঁড়াতে হবে তারপর সময় পেলে আপনি দ্বিতীয় প্রশ্নটা করবেন আপনাদের প্রশ্ন করার জন্য অডিটোরিয়ামে তিনটা মাইক দেয়া হয়েছে আমার ডান ও বাম পাশের দুইটা মাইক পুরুষদের জন্য আর অডিটোরিয়ামের পেছনে মাঝের মাইকটা দিয়ে মহিলারা প্রশ্ন করবেন যদি কোনো প্রশ্ন করতে চান তাহলে মাইকের সামনে লাইন করে দাঁড়ান মাইকের পাশে দাঁড়ানো ভলন্টিয়ার যখন বলবেন তখন আপনি ডক্টর নায়ককে আপনার প্রশ্নটা করবেন এরপরে স্লিপে লেখা প্রশ্নগুলোর উত্তর দেয়া হবে এই স্লিপগুলো আপনাদের পাশে দাঁড়ানো ভলন্টিয়ারদের কাছ থেকে পাবেন দয়া করে প্রশ্ন করার আগে আপনার নাম ও পেশা বলবেন আপনারা একবারে একটা মাইক থেকে একটা প্রশ্ন করবেন ঘড়ির কাটার মতো করে আমাদের প্রথম প্রশ্নটা আসছে মহিলাদের মধ্য থেকে পেছনের মাইকে আমি ওয়াহিদা খান আমি এখন বিএড করছি পাশাপাশি এম এও পড়ছি আমার প্রশ্নটা হলো আমরা মুসলমানরা কেন আরবি ভাষায় সালাহ আদায় করি যখন আমরা ভাষাটাই বুঝতে পারি না আমরা যখন সালাহ আদায় করি তখন কি স্থানীয় ভাষা ব্যবহার করা যাবে বোন আপনি প্রশ্ন করলেন যে বেশিরভাগ মুসলিমে আরবি ভাষা বুঝতে পারে না এটা করলে কেমন হয় যদি সালার সময় আমরা প্রত্যেক জায়গায় নিজস্ব ভাষায় সেগুলো পড়বো সেটা কি ভালো নয় আমি তর্কের খাতিরে ধরুন আপনার কথাটা মেনে নিলাম যে আমরা স্থানীয় ভাষায় সালা আদায় করব। তাহলে বোম্বেতে কিছু লোক বলবে আসুন আমরা ইংরেজিতে পড়ি কেউ হয়তো বলবে উর্দু কিছু লোক বলবে হিন্দি কেউ হয়তো বলবে গুজরাটি তখন সেখানে দেখা যাবে বিশৃঙ্খলা এই সমস্যার সমাধান যদি করি তাহলে দেখা যাবে কেউ বলছে চলুন এক নম্বর মসজিদে যাই সেখানে আমরা ইংরেজিতে সালা আদায় করব। দুই নম্বর মসজিদে উর্দুতে তিন নম্বর মসজিদে হিন্দিতে চার নম্বর মসজিদে গুজরাটি আর এভাবে চলতে থাকবে তারপরও সেখানে বিভ্রান্তি আর বিশৃঙ্খলা থাকবে কেউ হয়তো বলবে যে এক নম্বর মসজিদে আমরা ইংরেজিতে সালা আদায় করব। আমরা সেখানে আল্লামা আবদুল্লাহ ইউসুফ আলীর অনুবাদটা পড়ব আবার কেউ বলল আমরা পিকটলের অনুবাদটা পড়বো কেউ হয়তো বললো মাওলানা আব্দুল মজিদ দারিয়াবাদী আর কেউ হয়তো বললো মহসিন খান আবার আমি শৃঙ্খলা দেখা দেবে যদি এটাও মেনে নেই যে ঠিক আছে আমরা একটা অনুবাদ পড়ব তবুও সেই অনুবাদটা হলো মানুষের হাতের লেখা অনুবাদ এটা আল্লাহ আলার কথা অথবা নবীজির কথাকে প্রতিস্থাপন করতে পারে না আর এই অনুবাদে অনেক ভুল থাকতে পারে আর যদি ভুল থাকে তখন বলা হবে আল্লাহ সুবাহতালা ভুল করেছেন যেমন ধরুন আপনি যদি দুই নম্বর মসজিদে সালা আদায় করেন সেখানে সব উর্দুতে পড়া হয় আর ধরুন ইমাম সেখানে সুরালুকমানের চৌত্রিশ নম্বর আয়াত থেকে তেলাবাত করলেন আপনারা যদি কোরআনের অনুবাদ পড়েন বেশিরভাগ উর্দু অনুবাদে পবিত্র কোরআনের এই আয়াতটার অনুবাদ করা হয়েছে যে আল্লাহ তালা ছাড়া অন্য কেউ জানে না যে মায়ের গর্ভে অবস্থিত সন্তানের লিঙ্গটা কি যদি আরবিতে কোরআন শরীফ পড়েন আরবিতে লিঙ্গ শব্দটা কোরআনের কোথাও নেই উর্দুতে বেশিরভাগ অনুবাদক অনুবাদ করার সময় এভাবে লিখেছেন আর যদি কোনো ডাক্তার সালা আদায় করে সে ভাবতে শুরু করবে যে এটা কোন ধরনের কথা যে আল্লাহ ছাড়া কেউ জানে না মায়ের গর্ভে অবস্থিত সন্তানের লিঙ্গটা কি হবে এখনকার দিনে আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা আগে থেকে জানতে পারি সন্তানের লিঙ্গ কি সে সন্দেহ করা শুরু করবে আর সেজন্য আপনি অনুবাদটা পড়তে পারবেন না কারণ যদি অনুবাদটা পড়েন আর সেখানে কোনো ভুল করেন তখন বলা হবে আল্লাহ সোহান তালা ভুল করেছেন যদি সেটা কোরআনের কোনো আয়াত হয় অথবা বলা হবে নবীজি ভুল করেছেন যদি কোনো হাদিস হয় আর আপনি অনুবাদের মধ্যে কখনো পুরো অর্থটা পাবেন না অনুবাদের সাহায্যে আপনি আংশিকভাবে অর্থটা পাবেন যেন মনোযোগ দিতে পারেন যেমন ধরুন আমি প্রায় বিভিন্ন দেশে যাই আমি যদি ফ্রান্সে যাই আপনার কথা অনুযায়ী সেখানে সালা আদায় করা হবে ফ্রেঞ্চে যদি সালা আদায় করা হয় ফ্রেঞ্চ ভাষায় তাহলে সেখানে আজানটাও দেওয়া হবে ফ্রেঞ্চ ভাষায় যদি আমি ফ্রান্সে যাই আর মোয়াজ্জিন ফ্রেঞ্চ ভাষায় আজান দেয় আমি ভাবো কাউকে অভিশাপ দিচ্ছে আমি যদি মসজিদে যাই আর সেখানে সালা আদায় করি সেটা হবে ফ্রেঞ্চ ভাষায় আমি তখন ভাবো যে ইমাম সে কি আল্লাহর প্রশংসা করছে নাকি গল্প বলছে তাহলে সালা যদি আরবিতে হয় আর আমি যদি হই একজন ইন্ডিয়ান যে ফ্রেঞ্চ ভাষা বা জার্মান ভাষা জানে না যদি আমি কখনো জার্মানিতে যাই অথবা ফ্রান্সে অথবা স্পেনে অথবা পৃথিবীর যে কোনো দেশে আমি যদি সালা আদায় করি আমি জানবো না যে সেখানে কি পড়ানো হচ্ছে আমি তার অর্থটা বুঝবো না আর আরবিতে আজান এটা পৃথিবী জুড়ে সকল মুসলিমদের জন্য আন্তর্জাতীয় সঙ্গীত পুরো পৃথিবীর মুসলিমদের জন্য জাতীয় সঙ্গীত সে যে কোনো জায়গায় থাকতে পারে সেই পৃথিবীর যে কোনো জায়গায় থাকতে পারে সে অবশ্যই এই আজানের অর্থটা বুঝতে পারবে এটা আমাদের আন্তর্জাতিক সঙ্গীত সেজন্য বোন সবচেয়ে ভালো উপদেশটা হলো যে মুসলিমদের পবিত্র কোরআনের ভাষাটা আমাদের শিখতে হবে যদি আমরা কোরআনের আরবিটা নাও বুঝি তাহলে অন্ততপক্ষে অর্থটা বুঝতে হবে যে ভাষাটা আপনি সবচেয়ে ভালো বোঝেন সেই ভাষায় পবিত্র কোরআনের অনুবাদটা পড়ুন আর তাহলে আপনি সালা আদায়ের উপকারিতাগুলো পাবেন আশা করি উত্তরটা পেয়েছেন এবারের প্রশ্ন ডান মাইক থেকে আসসালামু আলাইকুম আমার নাম রফিক একজন ব্যবসায়ী অনেক অমুসলিম বলে যে ইসলাম যখন মূর্তি পূজার বিরুদ্ধে তখন মুসলমানরা কেন ইবাদতের সময় কাবার সামনে নতজানু হয় ভাই আপনি প্রশ্ন করলেন যে মুসলিমই বলে যে ইসলাম যখন মূর্তি পূজার বিরুদ্ধে তাহলে কেন আমরা কাবার সামনে মাথা নোয়াই কাবাকে উপাসনা করি যার অর্থ আমরাই সবচেয়ে বড় মূর্তি পূজারী মুসলিমরা আমরা মাথা নোয়াই কাবা শরীফের দিকে কাবা হলো আমাদের কিবলা আমাদের দিক নির্দেশনা আমরা কিন্তু কাবাকে উপাসনা করি না মাথা নোয়াই কাবা শরীফের দিকে সালার সময় আমরা আল্লাহ তালা ছাড়া অন্য কারো উপাসনা করি না ইসলাম ধর্মে আমরা একদায় বিশ্বাস করি ধরুন এখানেই মুসলিমরা সালা আদায় করবে কেউ হয়তো বলবে উত্তর দিকে মুখ করে দাঁড়ায় কেউ বলবে দক্ষিণ দিকে মুখ করে দাঁড়ায় কেউ বলবে পূর্ব দিকে কেউ বলবে পশ্চিমে আমরা কোন দিকে ফিরে দাঁড়াবো তাই একতার জন্য এই পৃথিবীর সব মানুষ পৃথিবীর সব মুসলিম আমাদের আল্লাহ সাবানতাল্লাহ নির্দেশ দিয়েছেন যে আমরা কাবার দিকে মুখ করে দাঁড়াবো যদি আপনি থাকেন পশ্চিমে আপনি পূর্ব দিকে ফিরে দাঁড়াবেন যদি থাকেন পূর্ব দিকে পশ্চিম দিকে ফিরে দাঁড়াবেন যদি উত্তরে থাকেন দক্ষিণ দিকে ফিরে দাঁড়াবেন দক্ষিণে থাকলে উত্তরে ফিরে দাঁড়াবেন সব মুসলিম একতার জন্য কাবার দিকে মুখ করে দাঁড়ায় আর মুসলিমরাই ইতিহাসে প্রথম পৃথিবীর ম্যাপ এঁকেছিল যখন ম্যাপটা আঁকা হয় সেখানে দক্ষিণ মেরেছিল উপরে আর উত্তর মেরেছিল নিচে আলহামদুলিল্লাহ কাবা এবং মক্কা শহরটা ছিল কেন্দ্রে পশ্চিমারা আসলো আর তারা এই ম্যাপটাকে উল্টে দিল আর এখন আপনারা দেখবেন উত্তর মেরু উপরে দক্ষিণ মেরু নিচে তারপরও আলহামদুলিল্লাহ কাবা এখনো কেন্দ্রে রয়েছে আর আমরা মুসলিমরা হজে যাই আর তাওয়াফের সময় আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি আমরা প্রদক্ষিণ করে এটা বোঝাই যে কোনো বৃত্তের সব বৃত্তেরই একটা কেন্দ্র থাকে এটার মানে আমরা ইবাদত করি শুধুমাত্র আল্লাহ সুবান তালার আর কারো নয় এ ব্যাপারে সবচেয়ে ভালো উত্তর দিয়েছিলেন হজরত ওমর রাদে আল্লাহ আনহা তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা সহি বুখারিতে এর উল্লেখ আছে দ্বিতীয় খণ্ডে ছাপান্ন নম্বর অধ্যায়ের ছয়শো পঁচাত্তর নম্বর হাদিসে বুক অফ হজে হজরত ওমর রাজি আল্লাহ তিনি বলেছেন কালো পাথর সম্পর্কে কাবা শরীফের হাজরা আসবাদ তিনি বলেছেন তুমি কেবলমাত্র একটা পাথর আমার ক্ষতি করতে পারবে না উপকারও করতে পারবে না আমি যদি না দেখতাম যে আমার নবী তোমাকে স্পর্শ করে চুমু খাচ্ছেন তাহলে আমি তোমাকে স্পর্শ করে চুমু খেতাম না এই হাদিসটা এ কথাকে নিশ্চিতভাবে প্রমাণ করে যে মুসলিমরা আমরা কাবাকে উপাসনা করি না আর আরো একটা উত্তর দিতে পারেন যে আমাদের নবীজির সময়ে নবীজির সাহাবিগণ কাবা শরীফের উপর উঠে তারপর আজান দিতেন আমি এখানে প্রশ্ন করব যে কোন মূর্তি পূজারী তার পূজা করা মূর্তির উপর দাঁড়িয়ে উপাসনা করে আমার নাম এরশাদ কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছি অমুসলিমদের এই মন্তব্যটার কি উত্তর দেবেন যে সালা আসলে এক ধরনের জিমন্যাস্টিক্স ছাড়া কিছুই নয় ভাই আপনি প্রশ্ন করলেন এটার উত্তর কি দেব যখন কোনো অমুসলিম বলে যে সালা আসলে জিমন্যাস্টিক্স ছাড়া কিছুই নয় মানে জিমন্যাস্টিক্সের যে উপকার সালা তো একই উপকার একই জিনিস উঠে দাঁড়ানো মাথা নোয়ানো উপর হওয়া ইত্যাদি ভাই সালা আর জিমন্যাস্টিক্সের মধ্যে পার্থক্যটা আসলে বিশাল সালাহতে উপকার হবে আমাদের শরীরের পাশাপাশি আমাদের আত্মার জিমন্যাস্টিক্সে আমার শরীরের উপকার হতে পারে কিন্তু আত্মার কোনো উপকার হবে না সালাতে আপনি মানসিকভাবে একটা শান্তি পাবেন জিমন্যাস্টিক্সে মানসিক শান্তিটা পাবেন না সালাতে আপনি নড়াচড়া করবেন ধীরে ধীরে কোনো ঝাঁকি ছাড়া জিমনাস্টিক্সে নড়াচড়া করতে হবে ঝাঁকি দিয়ে সালার পর আপনার অলসতা দূর হয়ে যাবে জিমনাস্টিক্সের পর শরীর অবসন্ন হয়ে যাবে সালার পর আপনার কাজ করতে ইচ্ছে করবে জিমনাস্টিক্সের পর আপনি ক্লান্ত হয়ে যাবেন কাজ করতে ইচ্ছে করবে না সালা আদায় করতে পারে সব বয়সের মানুষ কিন্তু জিমনাস্টিক্স সব বয়সের মানুষ করতে পারে না সালাতে কোনো রকম টাকা লাগবে না জিমনাস্টিক্সে যদি ভালো জিমনেশিয়ামে যান টাকা দিতে দিতে ফোতর হয়ে যাবে সালার জন্য কোনো যন্ত্রপাতি দরকার নেই কিন্তু জিমন্যাস্টিক্সের জন্য দরকার হয় যেমন প্যারালাল বার রিং ইত্যাদি সালা আদায়ে সামাজিক অবস্থার উন্নতি হয় উন্নতি হবে ভ্রাতৃত্ববোধ একতা সংহতি জিমন্যাস্টিক্সে সামাজিক অবস্থার কোনো উন্নতি হয় না সালা আদায় আপনাকে ন্যায়পরায়ণতার দিকে পরিচালিত করে আপনি আরও উন্নত মানুষ হবেন জিমন্যাস্টিক্সের মাধ্যমে আপনি উন্নত মানুষ হবেন না অথবা এতে আপনার ন্যায়নিষ্ঠার উন্নতি হবে না সালাদের প্রধান উদ্দেশ্য হল আল্লাহ সুবাহর সন্তুষ্টি লাভ করা সেখানে একটা নিয়ত থাকবে বাহ্যিকভাবে সালা আর এর অঙ্গভঙ্গির মিল থাকলেও দুটো জিনিস এক নয় কারণ সালাতে আমরা নিয়ত করি আমরা সালাতে আল্লাহ সুবাহতালাকে ধন্যবাদ জানাই সন্তুষ্ট করতে চাই এটা জিমনাস্টিক্সে কখনোই পাবেন না and always will be the last and final prophet of Allah. He was a mercy unto the universe. Peace and blessings be on al-Mustafa. So he began this perfect man, sending his word across the land, leading only by his sunnah. আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদী আপনারা দেখছেন পিস টিভি বাংলা শেখ চারোদিকে চলছে এক জোয়ার বিদাতের প্রচন্ড ঝড়ে লন্ড ভন্ড রসুল আলিহাসাল্লামের সুন্না পিচ্ছিল সরু পথে জান্নাতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয়তান সে পথকে মসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন কেন মমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল তৌহিদের প্রচার কালিমার আবেদন প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় আপ পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়